ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিনিয়ে দেশন আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা তোর সোনা দানা জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নি দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি আজ পড়বি দে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিনিয়ে দেশন আসমানি তাগিদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওম রমজানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি